على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم عليم الحكيم الله رب العالمين نے লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন সলাদুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের পনেরোতম পাড়ার প্রথম থেকে তেলাওয়াত করেছি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এটি মেরাজ সম্পর্কীয় একটি আয়াত মেরাজ সম্পর্কে আমাদের আকিদা ও বিশ্বাস কি এ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে আয়ারটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মেরাজ মানি লিফ সিঁড়ি সিঁড়িকে আরবিতে মেরাজ বলা হয় যেহেতু হুজুরপাক সাল্লাহ আলহি ওসাল্লাম নিচ থেকে উপর পর্যন্ত আরশে মহল্লা সহ বিভিন্ন জিনিস ভ্রমণ করেছে সিঁড়ির মাধ্যমে লিপ্তের মাধ্যমে এই জন্য হুজুরবাদ সাল্লাহ আলাইসাল্লামের এই সফরকে মেয়েরাজের সফর বলা হয় হুজুরবাদ সাল্লাহ আলাইহি আসাল্লাম ছোট বড় জীবনে বহু ভ্রমণ করেছেন সফর করেছেন সফরগুলো থেকে দুটি সফর হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য তার মধ্যে একটি হচ্ছে মক্কা থেকে মদিনার সফর তথা হিজরত সফর আরেকটি হচ্ছে মক্কা থেকে আরসেম আল্লাহ সফর তথা হিজরত সফর মেরাজের সফর দুই সফরের দুইজন সঙ্গী ছিল মক্কা থেকে যখন মদিনা পর্যন্ত হুজুর পাক সাল্লাহ সফর করেছেন সে সফরের সঙ্গী ছিল হজরত আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আর মক্কা থেকে যখন হুজুর পাক সাল্লাহ আলাই আসাল্লাম আর সে আজিম পর্যন্ত সফর করেছেন এই সফরের সঙ্গী ছিল হজরত জিবরিল আমিন আলাই সালাত সাইদিন মালায়িকা উভয় সফর সঙ্গীর ব্যবধান কি জিবরিল আলাই সালাতাম হুজুর হুজুরপাক সাল্লাহ আলাই সাল্লামকে মক্কা থেকে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত নিয়েছেন নেওয়ার পর বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি আর সামনে এক কেশ অগ্রসর হতে পারবো না এক চুল পরিবার সামনে আমি অগ্রসর হতে পারবো না আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কেন পারবে না তিনটি কারণ জিবরিল আলাইসাল্লাম উল্লেখ করেছেন যে তিন কারণ এর কারণে আমি আপনার সঙ্গে আর সিদ্ধরতুল মন্তাহা থেকে উপরে যেতে পারবো না আপনাকে সিদ্ধরতুল মন্তাহা থেকে একাই যেতে হবে তিন কারণের একটি কারণ ছিল যে কেউ কোনো দেশে যেতে হলে যে দেশে যাবে ওই দেশের ভিসা লাগে যে দেশ থেকে যাবো ওই দেশের পাসপোর্ট লাগে পাসপোর্ট আর ভিসা ছাড়া যদি কোনো মানুষ বর্ডার অতিক্রম করে আল্লাহ না করুক যদি ওই দিন বর্ডার গরম থাকে তখন বর্ডার রক্ষীরা ওই লোকটাকে গুলি মেরে হত্যা করে দেয় সবে বর্ণিসার তাজ ফালাক দরগুজাস বতাম কিনো যা আজ মালাক দরগুজাস চুনা গরমে দরতি হেকুর বদবে রাম কে দর সিদরা জিগরি লাজু বাজমান বদু গুফতে সালা রে বাইতুল হারাম কে আয় হামেলে वो जीबर तरफराम সুদর দোষিতি মুখলিসম ইয়াফিতি এনা নমজে সোহবত চেরা কাফিতি বগুপ তাফারা তর মাজালম নামান কমন্দমকে নিরো ये बालम नामान अगर एक सरे मो ये बर तरफराम ফরোগে তাজাল্লি বসুজত ফরাম জিবরিল কারণ উল্লেখ করছে আমি যেতে পারবো না ইয়া রসুল আল্লাহ সিদ্রতুল মন্তাহার থেকে উপরে যাওয়ার জন্য এখনো আমাকে অনুমতি দেওয়া হয়নি অনুমতি ছাড়া যদি আমি সিদ্রতুল মন্তাহার ত্যাগ করে উপরে যাই আমার ছয় শত শাখা আল্লাহর নূরের কাজাল্লিতে জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বর্ষ হয়ে যাবে তার মানে আমি আমার প্রাণের উপর আশঙ্কা আছে আমার প্রাণের উপর কি মৃত্যুর আশঙ্কা আছে আমি যেতে পারবো না এ ছিল সিদ্রতুল মন আরশে আজিমের সফর সঙ্গীর বক্তব্য যে আমি গেলে আমার দাম চলে যাবে কিন্তু মানুষের ফেরিস্তার মধ্যে কত ব্যবধান মানুষ দামি না ফেরিস্তা দামি মানুষ দামি আজমালা এক বাহারা দারি ওয়াজ বাহা এমনি জোহাম আজমালা এক বাহারা দারি ওয়াজ বাহা এমনি জোহাম বগজারাজ হেজে বা কেজ মালা এগে বগজারি মানুষের ভিতরে আল্লাহ হায়ওয়ান জানোয়ারের স্বভাবও দিয়েছে ফেরিস্তার স্বভাবও দিয়েছে হায়ওয়ান জানোয়ার খায় মানুষও খায় ফেরিস্তারা আবাদত করে মানুষও আবাদত করে মানুষ যদি হায়ওয়ান জানোয়ারের স্বভাবটাকে কন্ট্রোল করতে পারে কেস মালায়েক বগজারি তাদের দাম ফেরিস্তাদের থেকেও কি লক্ষ কোটি কোটি মেল উপরে চলে যাবে হজরত ইব্রাহিম আলাই সালাতামকে যখন নমরুদে আগুনে নিক্ষেপ করেছে সকলে আমরা ঘটনা জানি জিবরিল আলাই সাল্লাম দড়িয়ে আসলেন আল্লাহর দরবারে এসে বললেন ও খোদা নমরুদ তোমার খলিলের সাথে এরূপ আচরণ করছে আর তুমি তাকিয়ে আছো এটা কেমন আপনি আমাকে একটু অনুমতি দিন আমি পুরা কুণ্ডুলিকে নম্রদের মাথায় এসে ঢেলে দিব আল্লাহাক বললেন ও জিব্রিল যার জন্য তুমি আমার কাছে অনুমতি নিতে এসেছ তাকে কি জিজ্ঞাসা করো না সে কি বলে জিবরিল আলাহ সাল্লাম দৌড় মারলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে ইব্রাহিম তুমি যদি একটু অনুমতি দাও তাহলে পুরা অগ্নি কুণ্ডুলিকে তোমার নম্রদের মাথায় ঢেলে দিব খলিলি খোদা কি বলে যে তুমি আমার কাছে অনুমতি নিতে এসেছ আর যার জন্য আমি আগুনে জ্বলছি সে কি দেখতেছে না আসল ব্যাপারটি এমন আমরা বর্তমানে মুসিবতে পড়লে মানুষের কাছে সুয়াল করি যে যে মুসিবতে পড়ে না কেন ছোট থেকে বড় অন্য মানুষের কাছে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি ইব্রাহিম আলাইসালাম কি শিক্ষা দিলেন আমাদেরকে হাদিসের মধ্যে আছে জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন মান্নাজালাত বিহি পাকতুন পানজালাহা বিন্নাত লাম তুসদ্দা পাকতুহু ওমান নাজালাত বিহি ফাকাতুন ফানজালাহা বিল্লাহ ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন যদি কোনো মানুষকে আল্লাহ রব্দুল আলমী অভাবে ফেলে দেয় আর সে তার এই অভাবের কথা অন্যের কাছে গিয়ে বলেছে আল্লাহ পাক বলেন আমি তার অভাব জীবনেও দূর করব না অন্যের কাছে কেন বলল সে মানুষকে অভাবে ফেলে কে মুসিবতে ফেলে কে আহ আল্লাহ অভাব দেয় আল্লাহ সুখ দেয় আল্লাহ দুঃখ দেয় আল্লাহ অভাবে ফেলেছি আমি তোমাকে আর তুমি একজন মানুষের কাছে অভাবের কথা বলা মানে আমার নামে আমার বিরুদ্ধে কার কাছে কি দেওয়া একটা অভিযোগ দেওয়া আমার নামে তো তুমি অভিযোগ দিচ্ছ আর আমি তোমাকে রিজিক দিব এটা কোশ্চিন কালে হতে পক্ষান্তরে একটা মানুষকে অভাবে ফেলার পর সে যদি তার এই অভাবের কথা তার এই মুসিবতের কথা আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ পাক বলেন একদিন আগ হোক একদিন পর হোক আমি তার অভাব অবশ্যই দূর করে দিব অভাবের কথা বলবো কার কাছে আল্লাহর কাছে বিপদের কথা কার কাছে বলবো হাদিসের মধ্যে তো আছে নবী এও বলেছেন লিয়াস আলা আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা আল্লাহ নবী বলেছেন হে আমার উন্মতেরা তোমাদের যাবতীয় ব্যাপারে তোমরা আল্লাহর কাছে চাইবে সুয়েল করবে এবং কি তোমাদের জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় এই জুতার ফিতার জন্য মানুষের কাছে সুয়েল করিও না আল্লাহর কাছে কি করো সুয়েল করো আমরা এটা শিখতে হবে কিন্তু ভাই আজকে আমাদের দুর্ভাগ্য আমরা বিপদে পড়লে একটা মানুষকে যেভাবে খোসামত আর তোষামত করি কিন্তু আল্লাহর কাছে একবারও বলতে আমরা কি নেই রাজি নেই একটা মানুষ মানুষ মানুষের অভাব জীবনেও দূর করতে পারে না একটা মানুষ আরেকটা মানুষকে কত দিবে তার তো একটা সীমাবদ্ধতা আছে আপনি যার কাছে চাইতেছেন তার তো টাকা পয়সার একটা সীমাবদ্ধতা আছে তো সে আপনাকে কত দিবে দেওয়ার সময় চিন্তা করবে আমি তাকে দিব ঠিক আছে আমার বাল বাচ্চাটা আগে ঠিক হোক যা উদ্বৃত্ত থাকবে ও সেখান থেকে তাকে দিব কিন্তু আল্লাহর খাদ্য ভান্ডারে খাদ্যের কোনো অভাব আছে এই জন্য আমরা খাদ্য চাইব কার কাছে কোনো বিপদে পড়লে একই দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু একই দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু ওয়ালা মৌজুদা ফি কাউনাইন ওয়ালা মাবু মাকসুদা ইল্লাহু ছুঁতে গেলা বদস্তারি বিয়া তনহা গমদারি ছুঁতে গেলা বদস্তারি বিয়া তনহা গমদারি মজা আজগায় রহ গিয়ারি কেলা ফত্তাহা ইল্লাহু মুশকিল কোষা আল্লাহ কোন রোগ ব্যাধিতে আক্রান্ত হলেও নবী বলেছেন সরাসরি ডাক্তারের শর্মাপূর্ণ হবে না ডাক্তার সাবজেক্ট আসবে পরে কোনো মুসিবতে বললে নবীজি যেমনটি করেছেন আমাদেরকে ওই রকম করতে হবে নবীজি যখন কোনো মুসিবতে পড়তেন আগে সুন্দরভাবে অজু করে মসজিদে এসে দূরে গাছ নামাজ পড়ে আল্লাহর কাছে বলতো আল্লাহ অসুখ দেওয়ার মালিক তুমি তুমি আমার বাচ্চাকে অসুস্থ করেছ দয়া করে তুমি সুস্থ করে দাও নবী এমন করতেন দ্বিতীয় সাবজেক্ট এরপরে যায় ডাক্তারের কাছে যাই ওষুধ সেবন করা এটা নবীর সুন্নত ওষুধ সেবন করা এটা নবীর সুন্নত ওষুধ সেবন করবেন তবে প্রাথমিক পর্যায়ে নয় আগে মসজিদে এসে দুই টাকার সুগর পানি ছেড়ে দেন যে আল্লাহ বিপদে পড়েছে আল্লাহ অসুস্থ হয়ে গেছে আমার স্ত্রী আমার বাল বাচ্চা আমার আব্বা আমার আম্মা এটা দূর করে দাও আগে খোদাকে বলো তারপরে ডাক্তারের কাছে গিয়ে বলো নম্বর ইব্রাহিম আলাইসাল্লামের কাছে বলেছে যে আপনি যদি বলেন পুরো অগ্নি কুণ্ডলিকে আমি আরে জিব্রিল ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছেন যে আপনি যদি অনুমতি দেন পুরা অগ্নিকুণ্ডলী নমরুদের মাথায় ঢেলে দিব কিন্তু ইব্রাহিম আমরা তো বলেছিলাম ঠিক আছে দেওয়া দাও তার মাথা অগ্নিকুণ্ডলী ঢেলে দাও যাতে করে মানুষ বুঝতে পারে আমি একদম বড় বুজুর্গ যে আমার সঙ্গে কেন বেয়া তুমি করছে সেই জন্য জিব্রাহিম আগুন ঢেলে দিচ্ছে তার মাথা আমরা হলে হয়তো এটাই বলতাম কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম কি উত্তর দিচ্ছে আমি যার কারণে আগুনে অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছি সে কি দেখতেছে না কত মারে যদি লাইনের কথা কোন চুচারা করলেন মানুষের কাছে অভিযোগ করেছেন জিব্রেলের কাছে অভিযোগ করেছেন না তো যার কারণে আগুন পড়তেছি সে তো দেখতেছে সে তো তামসা চাইছে বেখতর কুদে পড়া আতে সে নম নমরুদে মে বেখতর কুদে পড়া আতে সে নম রুদে মেয়েছ আকল है मावे तमाशा लोबे बामो अभी पुख्ता होती है अगर मुसले हाथन देशो अकल इसको गो मुसले हाथन देशो अगर खामो अभी এটাকে বলে প্রকৃত ইস্ক আশিক মানুষের বাস্তব খেলা এটাই যে আমি কেন তোমাকে তোমার কাছে সহযোগিতা চাইব আমি আমার আল্লাহর কাছে সহযোগিতা চাই চুচারা করেছেন না চুপচাপ নম্রদের অগ্নিকুণ্ডলীকে মেনে নিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম কিন্তু পরে কি আল্লাহ পাক সহযোগিতা করেছেন কিনা আপনারা কি ধারণা সহযোগিতা করেছেন আহ কেমন সহযোগিতা অগ্নিকুণ্ডটিকে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন বারদান ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা নয় যে ঠান্ডা হলে আবার আগুনের ভিতরে ল্যাপের প্রয়োজন হবে এমন ঠান্ডা নয় সালামা আরামদায়ক ঠান্ডা যে ঠান্ডাতে ল্যাপ লাগে না আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ পাকের অর্ডারের সাথে সাথে সারা পৃথিবীতে যত আগুন ছিল শুধু কুণ্ডুলির আগুন যে তাই নয় সারা পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গেছে সোভান আল্লাহ যখন বারদা ও সালাম আর আলা ইব্রাহিম বলছে তখন বাকি পৃথিবীর আগুন জ্বলে উঠেছে শুধু অগ্নিকুণ্ডলির আগুন এটা একবারে এয়ার কন্ডিশন মতো ঠান্ডা ইব্রাহিম আলাহ সাল্লা সালাম অগ্নিকুণ্ডলির ভিতরে চল্লিশ দিন ছিল কতদিন তিনাকে জ্বালিয়ে ফেলেছে আগুনে একটা পশম তিনার আগুনে বর্ষ করতে পারে না সোহান আল্লাহ আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে যে ইব্রাহিম আলাইসালাম জিব্রাইলের কাছে সহযোগিতা সামনে চেয়েছেন আমি আল্লাহর কাছে এই জন্য আল্লাহর কাছে যারাই সহযোগিতা চাইবেন আল্লাহ তাদেরকে কুদরতিভাবে কি করবে আমরা এটা শিখতে হবে এই ঘটনাটা কোথায় জিব্রাইল আধা পথটাই ফিরি চলে আছে তো আমি গেলে আমি মরি যাব আমার পর ফাঁকা জলিপুরে তাই হবে আমি যেতে পারবো না জিব্রাইল আধা পথটাই ফিরি চলে আছে দানের চিন্তা দানকে কত বড় প্রাধান্য দিতে আর মাটির তো ইব্রাহিম আগুনে পড়তে রাজি আছে অসুবিধা না আমার মাওলা তো আমাকে দেখতেছে মাটির দাম বেশি ফেরেস্তা নূরের তৈরি মানুষের দাম যেহেতু বেশি মানুষ যে জিনিস দ্বারাই তৈরি ওইটার দামও কি বেশি ফেরেস্তার দাম মানুষের তুলনায় কম এই জন্য ফেরেস্তা যে জিনিস দ্বারাই তৈরি ওটার দামও কম এর দ্বারা বোঝা গেল নূরের থেকে মাটির দাম বেশি মাটির দাম বেশি নূরের দাম কম এই দুনিয়াতে যত নবীরাতুর রাসুল সৃষ্টি হয়েছেন আল্লাপাক সৃষ্টি করেছেন সকলকে আল্লাপাক মাটি দ্বারা সৃষ্টি করেছেন সব নবী কিসের তৈরি মাটির তৈরি এটা আমাদের বক্তব্য নয় এটা স্বয়ং নবীরা বক্তব্য দিয়েছে আমরা হচ্ছে মাটির তৈরি আমরা আপ অরসুল আমরা বন্দা এবং রসুল যতজন বন্দা হবে ততজন মাটির তৈরি আদম আলাইসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম নবী কিসের দ্বারাই তৈরি মাটির দ্বারা আর আমরা সবাই আদমের বংশধর আদমের ওয়ারি আমরা আবার অন্য কিছুর দ্বারা তৈরি হলে তো আদমের লোক আমাদের কোনো মিল থাকবে না এই জন্য আদম যে জিনিসের তৈরি আদমের পরে যত নবীরা চলে আছে সবাই ওই জিনিসের কি আর মাটির দামটা বেশি মাটি এটা প্রমাণও করে দিচ্ছে মাটি সেটা প্রমাণও করে দিচ্ছে যে আমাদের দামটা বেশি সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক বালাকোটের সান্তরে সাদত বরণ করেছেন সকলেই তো জানেন সাইদ আহমদ শহীদ বেরলুবি ওনাকে যে কবর দাফন করা হয়েছে কবর পাশে একটা ফাতর ছিল বড় ফাতর ডক্টর ইকবাল সেখানে গিয়ে ওই পাথরের মধ্যে নির্ঘাত একটা কবিতা লিখে দিয়ে আসছে পাথর মধ্যে খোদাই করে আল্লামা ইকবাল মকামে বন্দিগি দিগর মকামে আশিকি দিগর মকামে বন্দিগি দিগর মকামে আশিকি দিগর যে নুরি সেই দামি খাহি যে খাকি বেসাজা খাহি ও আল্লাহ যে নুরি সেই দামি খাহি ফেরেস্তারা নূরের তৈরি ওদের থেকে শুধু সেইটা চেয়েছ যে তোমরা শুধু আদমকে কি করো নূরের তৈরি মাতলুক থেকে চেয়েছে শুধু কি একমাত্র সেজিদা আর খাকি মাটির তৈরি মাতলুক থেকে সেজদা চাওনি বরঞ্চ কলিজের তাজা রক্ত পর্যন্ত কি চেয়ে বসেছ এবং মানুষ কলিজের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে প্রমাণ করছে কিনা যুগে যুগে মানুষ ইসলামের জন্য সাদাত গ্রহণ করেছে আজ পর্যন্ত কোনো ফেরিস্তা শহীদ হয়েছে সবাই কারা বলেন না সই দিছে সই দিছে কারা মানুষ তাহলে নূরের তৈরি যারা ওদের থেকে শুধু সাইজ সেজদা আর মাটির তৈরি যারা ওদের থেকে শুধু সেজদা চাও নাই সব কলিজের তাজা রক্ত পর্যন্ত কি চাইছো তুমি সেটা মানুষ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মানুষ থেকে ফেরেস্তার দাম কুটি গুনে বেশি আরে ভাই আল্লাপাক যে রুহানি শক্তি আমার আর আপনার ভিতরে রেখে দিয়েছে আজকে গুনাহের কারণে সে রুহানি শক্তিটাকে আমরা শেষ করে দিয়েছি যার কারণে আমার কথা আজকে সমাজে কেউ শুনে না আমি আল্লাহকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ আমার তাকে ছাড়া দেয় না খা কি হায় মগর তগতে পর ওয়াজে হায় হামকো খা কি হায় মগর তগতে পর ওয়াজে হায় হামকো এক আনে মে জাতি হে হাম আর সে বরি পর আল্লাহ মাটির তৈরি পুতলা ঠিক তবে রুহানি শক্তি এমনভাবে দিয়েছ যদি রুহানি শক্তি আজকে মানুষ ধরে রাখতে পারত তাহলে ঘন্টা নয় মিনিট নয় এক সেকেন্ডের ভিতরে সাতবক জমিন আসমান ফাঁড়ি দিয়ে মানুষ আর সে আজিমে ফুটে যেতে পারত এমন শক্তি আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে রুহানি শক্তি কাকে বলে আমাদের বুজুর্গারদের ইতিহাস প্রমাণ করেছে যে রুহানি শক্তিটা কি উজানি বিশ্বাব রহমতুল্লাহ আলাই গত বছর যিনি ইন্তেকাল করেছেন মোবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাই তিনাকে একবার তিনার ওয়াজ ওয়াজের দাওয়াত ছিল টঙ্গিতে গাজীপুর টঙ্গিতে তিনার ওয়াজের দাওয়াত ছিল এক ইমাম সাহেব ওই মসজিদে ইমাম সাহেব ওনাকে নেওয়ার জন্য উজানিতে আসছে আপনাকে আমরা আলোচনা শুনতেছেন তো না উজানিতে আসছে ওনাকে নেওয়ার জন্য শুক্রবার উনাকে নিয়ে রওনা দিলেন রওনা দিতে দিতে যখন মেঘনা ব্রিজের উপর উঠছে ওই যে ইমাম সাহেবটা সাজায় এসেছে উনি বারবার ঘড়ি দেখে বারবার ঘড়ি দেখে কারণ উনি তো গাজী বুঝতে আবার জুমান নামাজ পড়াই হবে বারবার ঘড়ি দেখে সময় আছে আর মাত্র পনেরো মিনিট আর মাত্র সময় আছে ক মিনিট এই পনেরো মিনিটে কোথায় যেতে হবে মেঘনা ব্রিজ থেকে গাজীপুর টঙ্গি গাজীপুর যেতে হবে কত দূর দুই ঘন্টা তো যাওয়া অসম্ভব উজের বিশেপ বলে মেয়ে তুমি কি দেখতেছ একবার সত্যই বলছে তো হুজুর সময় তো আছে আর পনেরো মিনিট এই জন্য বারবার বলে দেখতেছি জুমার নামাজ তো কে পড়াইবে তো মেয়ে চুপ করো চুপ করো হঠাৎ দেখা গেল ওই ইমাম সাহেব নিজে বলছে ক পনেরো মিনিটের মধ্যে টঙ্গি গাজীপুর যাইয়া ঠিকঠাক মতো আমি জুমার নামাজ পড়াইছি <laughs> মেঘনা ব্রিজ থেকে কয় মিনিটে গেছে টঙ্গিতে পনেরো মিনিটে যাই উনি জুমের নামাজ পড়াইছে আল্লাহ একবার এটাকে বলে রুহানি শক্তি আজকে আমাদের রুহানি শক্তি নষ্ট হয়ে গেছে গুনাহের ফায়লাবের কারণে আজকে রুহানি শক্তি আমাদের নাই দোয়া করলে কবল হয় না নামাজে মজা লাগে না রোজায় মজা লাগে না মসজিদ ভালো লাগে না গান ভালো লাগে গুণা ভালো লাগে ওই রুহানি শক্তি নাই যে নষ্ট এই কারণে এই যে লক্ষ্মীপুর বটতলি একটা মাদ্রাসা আছে বটতলি আস্তাবুল মাদ্রাসা ওলামা একরাম ছিলেন ওই মাদ্রাসার মোহতামে মাওলানা আমিনুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন খতামুল মহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর ছাত্র একশো আঠাশ বছর হায়াত পেয়েছে উজানি থেকে আমিনুদ্দিন রহমতুল্লাহ আলাই উজানির বড় হিসাব থাকতে কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই থাকতে উজানিতে গেছে কথা খেয়াল করেন বটতলি লক্ষ্মীপুর বটতলি থেকে কোথায় গেছে পূজা নিতে গেছে বড় বিশ্বাপের লোকের দেখা করতে শীতকাল ছিল আসর নামাজ পড়ে হুজুর সঙ্গে দেখা করে ক হুজুর বটতুলিকে মাগরি পড়তে হবে একটু দোয়া করিয়ে না আমার লাগে যাইতে যেন আমার কাছে ভয় ভয় লাগতেছে আসর পড়ছে উজানি আসর পড়ি রওনা দিছে কোথায় আসবে লক্ষ্মীপুর বটতলি এসে মাগরি পড়তে হবে বটতলি থেকে উজানি প্রায় চল্লিশ মাইল কয় মাইল চল্লিশ মাইল তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কেছে মেয়া জিকির করতে করতে থাকো আর সামনে অগ্রসর হতে থাকো ইনশাল্লাহ বটতলি যে মাগরি করবে চিন্তা করিও না বটতলি যে কি পড়বে মাওলানা আমিনুদ্দিন রহমতুল্লাহ কিরা আমি হুজুরকে কি বুঝাইলাম আমি হুজুর কাছে গেলাম দোয়া চাইতে আর হুজুর কর জিকির কর আর পা মারতে থাকো বটতলি যা মাগরি পড়বে হুজুর মনে হয় আমার কথা বুঝে নাই আমার মনে আমি কি করলাম হুজুর বটতলি যা মাগরি পড়বে ক ঠিকই আর দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম না ভয় লাগতেছে কেমনে জিজ্ঞেস করে হুজুরের নির্দেশ মতো জিকির করতে করতে আমি তখন তো গাড়ি টানি ছিল না জিকির করতে করতে আমি বটতলির দিকে আসতেছি আমি জিকির করে করে যাইতেছি জমিনের দিকে নিচে তীরে নি দেখছি জমিন অতি দ্রুত গতিতে আমার পায়ের ওই সাইড দিয়ে দৌড়তেছে শুধু জমিন ওইদিকে কি দৌড়তেছে আমি ঠিকঠাক মতে বটতলি আসি মাগরিবের নামাজের ইমামতি করছি তো সোভান আল্লাহ এটার নাম রুহানি শক্তি বলেন এটার নাম কি রুহানি শক্তি আল্লাহ আকবর মাটির দাম যে বেশি মাটি এটা যুগে যুগে প্রমাণও করেছে যে ফেরেস্তার থেকে যে মানুষের দাম কি মানুষ প্রমাণও করে দিয়েছে আমার ভাইরা ইব্রাহিম আলাইসাল্লাম চুপচাপ তাস কোনো কথা নাই তো আমার মাওলা তো দেখতেছে আমাকে নমরুদ আগুনে ফেলাইছে আর আমার মাওলা তো কি আমি তোমার কাছে কেন সহযোগিতা চাইব সহযোগিতা যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে ইজা সাল তাফাস আলিল্লাহ ওই যে স্টান তাফাস একবার স্পষ্ট হবে যে ও আমার উন্মতরা যদি সুয়েল করো আল্লাহ কাছে সুয়েল করবে যদি সহযোগিতা আর সাহায্য চাওয়ার দরকার কার কাছে চাইবা মানুষের কাছে কিন্তু সহযোগিতা চাও মানুষ কি তোমার সহযোগিতা কখনো তো দিতে পারবে না কারণ মানুষের টাকা পয়সা সীমিত সে কত তোমার প্রয়োজন মিটাবে তার ভান্ডারে অসীমিত অসীমিত খাদ্য আছে ওর কাছে চাও সে তোমার খাদ্য কি দিতে না কর ফকিরু কা হামবে সে গালে গো তামাশায়ে আহলে করম দেখতে দুনিয়ার মানুষ কাছে চাইলে নারাজ হয় আর আল্লাহ তো আমার কাছে না চাইলে আমি কি নারাজ হই দেখছেন ব্যাপারটা সম্পূর্ণ কি চাইবো আল্লাহ আমার ভাইরা ইসরায়েলের মানসিকতা কি যা আপনি বলেন আমি আপনি সাহায্য করুন আধা কতটা যে বেটা হিরিজু নিয়ে আছে এই বেটা সাহায্য করে কার ইব্রাহিম আলাইসালামের তোমার সাহায্যের দরকার কি আমার আবক্কর সিদ্দিক রাজিল্লাহ মক্কা থেকে মদিনায় গেছে কথা বলেন না কেন মক্কা থেকে কোথায় মদিনায় গেছে নিজের জীবনের উপর আশঙ্কা ছিল কিনা আর ছিল হান্ড্রেড হান্ড্রেড পুরো মক্কাকে করছে কি কাপড় অস্ত্র তলোয়ার নিয়ে রেডি মোহাম্মদকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে না আবকর রওনা দিতে একবার নির্বিধায় ভয় নাই নির্ভীক নির্ভয় রওনা দিতে আল্লাহ নবীকে বারবার একবার সামনে আছে একবার পিছনে আছে একবার এ পাশে যা একবার ওই পাশে যা নবী তো অবকর বুঝলাম না তুমি একবার আমার সামনে আসে একবার পিছনে আসে ঘটনাটা কি ওদের একবার ওই দিক থেকে আমি বিপজ্জনক মনে করি এই জন্য আপনার সামনে চলে আসি যদি তীর ওই দিক থেকে আসে আমি আব্বু করে গায়ে করবে তারপরে নবীর গায়ে যেন তিন না লাগে একে এদিকে কেন আছে কজন আর একবার ওই সাইড থেকে বিপজ্জনক মনে করি ওই পাশে চলে আসি যে তীর ঢুকলে আমার গায়ে ঢুকুক দেখছেন মাটির তৈরি আবকর জীবন দিতে বস্তু আর নূরের তৈরি ফেরেস্তা জিব্রাইল আধা পথ থেকে ফিরি চলে আসবে আমি যেমন মোজাইলে আমার পাড়ার উপর আশঙ্কা আছে কতটা ব্যবধান আহ আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালান গভীর রাত আল্লাহ নবী দশ এমন নখ খুঁজে পাবে আবকর বলে লাভবাই কি আর রসুল আল্লাহ গভীর রাত ক লাভবাই কি আর আর আমাদের ঘুম আইলে ঘুম ভাঙতে হতো অন্তত দুর্গা ফুল লাগে এদিকে ঠেলে সেদিকে যায় তত ঘুম ভাঙে না তো কবকে দিছে ক লাভ ভাই গিয়ার আল্লাহ নবী তো হয়রান কিরা অবকর আমি এই গভীর রাত তোমার বাড়িতে আসবো তুমি জানলি কিভাবে কনা হচ্ছে আমি কিছুই জানি না আই গাইড টাইপ জানি না তবে আজ থেকে ছয় মাস আগে আপনার পবিত্র জবান মোবারক দিয়ে আপনি বলেছেন আবু বকর টুকরিয়ে হইতে পারে একদিন আমাকে গভীর রাত মক্কা সাইতে হবে এটা কার কথা নবীর কথা আপনি কথা বলেছেন ইয়ার রসুল্লাহি আপনি কোনো গণক নয় কোনো জাদুঘর নয় যদি জাদুঘর হতেন বললাম বলতাম মিথ্যা কথা বলে যদি গণক হতেন বলতাম মিথ্যা কথা বলে আপনি তো সেরা সহজুল মাসুক মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না ছয় মাস আগে যখন এই কথাটুকু বলেছেন আমাকে ছয় মাস আগে আমি আমার সফরের যাবতীয় সামান গুছাইয়া একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া এ দরজার সাথে হেলান দিয়ে আজকে ছয় মাস আমি অরঘুমা দাঁড়িয়ে আছি যে কখন আমার নবী এসে ডাক দেয় আমাকে আর আমি ঘুমে থাকবো আর আমার নবী শত্রুর হাতে পড়ে যেতে পারে ইয়ার অসুবিধা আমি ছয় মাস আজ এই পিঠটাকে চোখের সাথে কি আল্লাহ একবার কেমন মহাব্বত কেমন ভালোবাসা আবক্য সিদ্দিক রাজি আল্লাহ তালান আল্লাহ নবীকে নিয়ে গেলেন সুর পর্বতের গুহায় কিছু দূর মক্কা থেকে কিছু দূরে এটা সকলে তো জানেন ঘটনা গার সুর যেটাকে বলা হয় সমতল ভূমি থেকে সাত হাজার ফিট উপরে কয় ফিট সবাই বলেন না কেন সাত হাজার ফিট উপরে এটা আমরা সাততলা পাঁচতলা বিল্ডিং করি এক বিল্ডিং এর ছাদ থেকে আরেক বিল্ডিং এর ছাদের দূরত্ব হলো দশ ফিট কয় ফিট আর বেশ সময় নাকি কমপক্ষে দশ ফিট না সাড়ে সাত হাজার ফিট উপরে যদি হয় তাহলে প্রায় সাতশত তালা কথা কয় না কয়তালা সাতশত তালা উপরে সমতল ভূমি থেকে কার আল্লাহর নবী আল্লাহ একবার আবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আল্লাহর নবীকে এই ছাদ শত তালা কোলে নিয়ে উঠেছেন সুভান আল্লাহ আরে কথা কয় না কারে আজকে দশতলা বিল্ডিং ডাকাতে লিফট কয়েক জায়গাতে ফিট করা থাকে এর এরপরও এটা যায় লম্বা লম্বা নিশা আর আড়ি গেলে তো কোনো কথাই নাই কথা বুঝেন না যে আর একশো তালা যদি এভাবে ফার্মারে মেরে উঠেন আমার মনে ঘন্টা দুই সময় লাগবে আর যাইলে তো ওখানে আপনার খবর আর কেউ হয়তো না কয়ে গেলে খানি আপনি খাবেন আল্লাহ কুতুয়ারে কিন্তু আহবক্কর সিদ্দিক রাজিল্লাহ তালান আল্লাহর নবীকে কোলে নিয়ে প্রায় দেড় মাইল উপরে সমতল ভূমি থেকে কোলে নিয়ে গেছেন কেমন মহাব্বত নবীর উনার ভিতর থেকে উনি এই কাজটা করতে পারে উনার কি কষ্ট হয় না আরে কন্যা কষ্ট হয়েছে কিনা হয়েছে আল্লাপাক কুদরতি ভাবে এটা হেফাজত করছে উনাকে নেওয়ার পরে গর্তের ভাষে গেছে আর কয় আর রসুল্লাহ মক্কার জমিন ফাতরের জমিন ফাতরের সিপা চাপা সাপ থাকে আমরা তো তসলাইট আনি না সিপা চাপা সাপ থাকে যদি এভাবে চেকিং করা ছাড়া যদি ভিতরে ঢুকে যায় সাপে ধ্বংস করতে পারে আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভিতরে ঢুকি তো তুমি ভিতরে ঢুকলে তো অন্ধকার তোমাকে সাপে সামনে ভয় আছে না ও তারপর আমি ঢুকি ভিতরে ঢুকার পরে এভাবে হাত বুলিয়ে দেখলে অন্ধকার তো কিছু দেখে না এ বড় গর্তের ভিতরে ছোট ছোট কিছু গর্ত একটা রুমাল ছিল রুমালটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তের মুখগুলো বন্ধ করছে হাতগুলো দেখলো আরো একটা গর্ত রইল কয়টা গর্ত আরো একটা গর্ত বাকি আছে পায়ের গোয়ালি দিচ্ছি সেই জায়গাতে পায়ের গোয়ালি রেখে বলেছেন ইয়ার অসুল আল্লাহ আসুন আল্লাহ নবী ভিতরে ঢুকে যেহেতু ছিল পরিশ্রান্ত ক্লান্ত হাঁটি হাঁটি এতটুকু আসছে স্বাভাবিক আবু করে পুরোতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল যে পায়ের যে গর্তের মুখে পায়ের গোয়ালি রেখেছে ইতিহাসের ভিতরে আছে কোন কোন রেওয়ায়তে আছে সত্তর বার একটা সাপে দংশন করছে কয়বার সাপ যত বয়স্ক হয় তত তার বিষ বাড়ে বিষ যত বয়স্ক সাপ তত তার কি বিষ বাড়ে একটা বয়স্ক সাপ দংশন করছে এক রাওয়াজ মতো আছে সত্তর বার আবকর সিদ্দিক রাজিল্লাহর পুরো দেহ মুবারক সাপের বিষের কারণে কালো হয়ে গেছে কালো কালো শত্রুরা যদি দংশন করে আপনি মতো কালো হয়ে গেছে চিন্তাটা করেন কি অবস্থা ভুল বসত এক ফোটা চোখের পানি আল্লাহ নবীর কোফাল মোবারক পড়ে গেছে নবী জাগ্রত বলছে আবকর কাঁদছো তুমি ইয়ারসুল্লাহ কাঁদি না আরে তুমি না কেন পানি কেন পড়ে ইয়া রসুল আল্লাহি বলার কোনো আমার ইচ্ছে ছিল না আপনার ঘুম এটা অত্যন্ত দামি ঘুম আমি জানি কিন্তু ইয়া রসুল্লাহ যে পায়ের গড়তে পায়ের গোয়ালে দেখেছি একটা সাপ আমাদের সব পরিবারের মতো দংশন করেছে রেজা রেজা করে ফেলেছে ভুলবশত এক ফোটা চোখের পানি আপনার চেহারা মোবারকের পড়ে আপনার ঘুম নষ্ট করে দিয়েছে আমি ক্ষমা চাই তাও টান দিতে এভাবে যেখানে দংশন করছে কিন্তু থুতু মুবারক ওই জায়গায় লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যথাটা ভালো হয়ে গেছে এটা আসিল আল্লাহ নবীর মৌজেদা আল্লাহ নবীর কি মৌজেদা সঙ্গে সঙ্গে যুক্ত পাওয়ার দিচ্ছে আর সাপুক যায় আই তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কি দিছে সবাই কয় রাখা সালাম নবী বেটা রাখতো সালাম রাখো তোমার সালাম আগে বলো আমার আবু কি আমাকে আমড়াইলে ঠিক কথাটা আগে বলো কোনা হুজুর আসলে আমি কামড়াই নাই আমি বের জন্য বুঝাবুঝি করছি ভুল ভুলবশত আমার দাঁত লাগছে হুজুর আর মাফ না আমি আসলে সাপ নয় আমি একটা জিন আমি একটা কি আজ থেকে ছয়শ বছর আগে ঈসা আলাহিসাল্লামের মুখে একটা ওয়াজ শুনেছি যে আখিরি নবী যিনি হবেন তিনি এই গর্তে এসে কি নিবে আশ্রয় নিবে তখন থেকে আমি এই গর্তের ভিতরে ঢুকলাম পরে চিন্তা করলাম যদি গর্তের ভিতরে বসে থাকে আমাকে দেখলে নাও ঢুকতে পারে এই জন্য আরো ছোট ছোট কিছু গর্ত করে সাপের পুরো দাঁড়ান করে ভিতরে আমি আশ্রয় নিই প্রতিদিন একবার বাইরে ঘুরে গেলে দেখি তাই শেষ লোকে আছে কিনা আজকে রাত্রে বের হওয়ার জন্য চেষ্টা করলাম দেখলাম সব বন্ধ সব কি এখানে দেখলাম একজন মানুষের পাও মনে মনে ভাবছিলাম যে মানুষ কেন পাও এখানে বাধা দিচ্ছে নিচে একটা মানুষ আঘাত লাগলে হয়তো সরে যেতে পারে শুধু ভুলে আমি কি দাঁত লেগেছে দয়া করে আমার সালামটুকু কি করে আল্লাহ নবী মাথা কোথায় আহরের কোলে আহারে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আর ওই লোকটার মাথা মোবারক আহবকরের কোলের মধ্যে সুভান আল্লাহ তাকাইছে এমনি মনে মনে চিন্তা করে পঁয়ত্রিশ বছর আগে একটা স্বপ্ন দেখতে এই কথাটা বলেছে কয় বছর আগে পঁয়ত্রিশ বছর আগে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে আবুক সিদ্দিক রাজিল্লাহ তালানো গিয়েছিলেন সিরিয়ার এক তাবুতে মার্কেটের এক তাবুতে ঘুমিয়ে পড়েন ঘুমে স্বপ্ন দেখছে আহবকর কি স্বপ্ন আহবকর স্বপ্নে দেখতেছে সে আকাশে ঘুরে বেড়াচ্ছে আকাশের মধ্যে কি আর চন্দ্র এবং সুরুজকে ধরে তার কোলে আনি বসাই দিচ্ছে কোথাও বসাই দিচ্ছে সজর পরে এক খ্রিস্টান ফাদ্রিক আছে বয়স তার একশোর উপরে তোরব জবুর ইঞ্জিল সব কিতাবের এলেম তার কাছে আছে তারা যা জিজ্ঞালো গো ভাই এমনি এমনি শব্দ দেখলাম দেখছি আমি আসমানে উঠতেছি আর চন্দ্র সূর্য গানে আমার কোলে বসাই দিছি এটা তাবিরটা কি ও খ্রিস্টান ছাত্রী তাও থেকে মাথা পর্যন্ত কয়েকবার চা হব করে তাকা ভাই তোমার নাম কি কো হব কর বাপের নাম কো আবু কোহাপা তোমার বাড়ি কোথায় কো মক্কা তোমার বংশ কি কয় কোরাই এ কথা শোনার পর আবার কয়েকবার তাকাইলো আগা থেকে গোড়া পর্যন্ত তাকায় বলতেছে শুনো তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন নবু প্রাপ্তি হয়ে এই পৃথিবীতে আসবে তুমি হইবে সর্বপ্রথম তার উন্মত তুমি হইবে সে নবীর সর্বপ্রথম কি আর তোমার নবীর মৃত্যুর পরে তুমি হইবে তোমার নবীর সর্বপ্রথম খলিফা সোহান আল্লাহ তবে এই স্বপ্নটা কাউকে কাছে বলিও না কারণ সারা পৃথিবীতে ইহুদ খ্রিস্টানের ইহুদি খ্রিস্টানের দালালেরা চুষে বেড়াচ্ছে ওরা যদি খবর পায় তোমাকে হত্যা করে ফেলবে কথা বুঝছেন কিনা চন্দ্রসূচকে কোথায় বসাইছে এই যে আল্লাহ নবীকে যখন চেহারাটা রাখলে এভাবে আল্লাহ নবী তো ঘুমাইতেছে আর তাকাইতেছে আর করতেছে আরে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে স্বপ্নটা দেখছি যে চন্দ্রসূর্যকে আমার কোলে বসাই দিছি যেহেতু সে চন্দ্র আর সূর্য কারণ আল্লাহ নবীর চেহারা তো চাঁদ আর সূর্যের থেকে বেশি আলোকিত ছিল এর নাম আউবকর জীবন যাইতে পারে তারপরেও কি আল্লাহ নবীর সাতিত্ব ছেড়েছেন আল্লাহ নবীর সঙ্গত্ব সাতিত্ব ছাড়ে নাই আর জিব্রাইল জীবন যাবো ইয়াল্লাহ চিত্রতুল মন্তা থেকে ফিরি চলিয়ে আছে আমিও যাইতে পারতাম নন জিব্রাইলের দাম বেশি নাকি মানুষের দাম বেশি হ্যাঁ মানুষ কিসের তৈরি নুরের দাম বেশি না মাটির দাম বেশি এখন নবীর দাম বাড়ব কোন কথা কলে মাটির তৈরি করলে না নূরের তৈরি করলে হ্যাঁ এই জন্য আলো শূন্য তোল আছে রাখি দা জাল্লার নবী নয় সব নবী এবং রসুল কিসের তৈরি মাটির তৈরি করলে নবীর দাম বাড়ব আর নূরের তৈরি করলে নবীর দাম কমে যাব কেউ যদি আজ করি বোরে মা কয় থাকবেন না চলে যাবে হ্যাঁ খবরদার বেশি আগ্রহ দেখায় নবীর ভালোবাসার বেশি ঢুকে নবীর নূরের তরিকে নবীর দাম কমাইয়েন না ইমেন নিয়ে হরে টানাটানি শুরু হয়ে যাবে খবরদার আল্লাহ নবী মাটির তৈরি এটা আলোচনা দল জমাতে আকিদা ইনশাল্লাহ মেয়েরাজের আলোচনা চলছে ধারাবাহিক চলবে এখানে বন্ধ রইল যে কথাগুলো আলোচনা করেছি আল্লাহ পাক আমল করার তহবিল দান করুন যারা সুনত পড়ে না সেরা সুনত পড়ে নেন ফ্যানগুলো চালু করে দেন